বিশ্বাস আখেরি জামানায় হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ইমাম মাহদি আলাহ সাল্লাম আসার কথা তিনি এসে গেছেন তিনি জগতে আবির্ভূত হয়েছেন ইতিমধ্যেই আমরা ওনাকে মানার সৌভাগ্য অর্জন করেছি মেনেছি তাই আমরা মনে করি যে আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক দায়িত্ব হচ্ছে আপনারা যারা এখনও জানেন না তার খবর বা এখনও মানতে পারেননি তারা যেন তাদের হৃদয়ের কোষ্টি পাথরে যাচাই ও বাছাই করে এই যুগের প্রত্যাদিষ্টি ইমাম মাহেদি আল্লাহ ইসলামকে মেনে মহান আল্লাহর সন্তুষ্টি ও তার নৈকট্য পেতে পারেন সেজন্যে প্রতি শনিবার রাত দশটায় ইসলাম ও আহমদিয়াতের বিজ্ঞ আলেমদের উপস্থিতিতে একরাশ ইসলামী জ্ঞানের ডালা সাজিয়ে বসার প্রয়াস পাই শুধু শ্রোতাবৃন্দ কথা আর না বাড়িয়ে আপনারা যে জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই জায়গায় অর্থাৎ আমাদের মূল অনুষ্ঠানে নিয়ে যাই চলুন তার আগে বরাবরের মতো তার আগে আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই আমাদের সাথে আজকে প্যানেলে কারা আছেন আমাদের স্টুডিওতে উপস্থিত আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব কম্পিউটার প্রকৌশলী জনাব তহদিল ইসলাম তপু ক্যানাডাতে বাংলা ডেস্কের ইনচার্জ জনাব সাইফুল ইসলাম সাহেব এবং আমাদের কারিগরি সহযোগিতা করছেন জনাব রিয়াজুর রহমান সাহেব সুধীমণ্ডলী বরাবরের মতো যথারীতি অধুনা প্রদত্ত হুজুরের খুদ্বার সারাংশের বাংলা অনুবাদ পাঠ করে শোনাবেন এখন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সত্যের সন্ধানের উপস্থাপক জনাব আহমদ তারেক মুবাসের সাহেব আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফাতুল মসি আল খামেস আহদুল্লাহ তালা বেনাসুল আজিজ গতকাল ষোলোই নভেম্বর দু আঠারো লন্ডনের বায়তুল ফুতু মসজিদে প্রদত্ত জুমার খোদ্বায় তাঁর সাম্প্রতিক আমেরিকা ও গুয়েতেমালা সফরের বৃত্তান্ত তুলে ধরেন হুজুর বলেন গত শুক্রবার তাহারিকে জাদিদের নববর্ষের ঘোষণা প্রদানের কারণে আমি আমার সাম্প্রতিক আমেরিকা ও গোয়েতেমালা সফর সম্পর্কে কিছু বলিনি আল্লাহ তালার অপার কৃপায় এ ধরনের সফরের ফলে আহমদি ও আহমদিদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে এবং জামাতের ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে খুবই ইতিবাচক প্রভাব পড়ে থাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রত্যক্ষভাবে জানতে পারি এছাড়া এ ধরনের সফরে তিনটি প্রধান যে লাভ হয় তা হল সফররত দেশের শিক্ষিত ও প্রভাবশালী প্রভাবশালী শ্রেণী ও পেশার লোকদের সাথে যোগাযোগ হয় বা সুসম্পর্ক গড়ে ওঠে দ্বিতীয়ত প্রচার মাধ্যমের কল্যাণে ইসলাম ও আহমদীয়তের পরিচিতি ও প্রকৃত শিক্ষা সম্পর্কে মানুষ অবগত হয় আর তৃতীয়ত জামাতের সদস্যদের সাথে ব্যক্তিগত পরিচয় এবং সাক্ষাৎ হয় যা তাদের ভেতর খেলাফতের সঙ্গে বিশ্বস্ততা নিষ্ঠা ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার সুদৃঢ় করার কারণ হয়ে থাকে এছাড়া সেসব দেশের অবস্থা অনুসারে খোদবাতেও সরাসরি কিছু বলার সুযোগ ঘটে হুজুর বলেন আল্লাহর অশেষ কৃপায় আমেরিকাতে এবারের সফরে তিনটি নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে যার মধ্যে দুটি মসজিদ ছিল দুটি গির্জা ক্রয় করে মসজিদে রূপ দেওয়া হয়েছে সেটি আল্লাহ তালা এই মসজিদগুলোকে সর্বদা নামাজি দ্বারা পরিপূর্ণ রাখুন এবং জামাতের সদস্যদের ভেতর নিষ্ঠা ও বিশ্বস্ততা ক্রমশ বৃদ্ধি করতে থাকুন আমি ফিলাডেলফিয়া হিউস্টন আর ওয়াশিংটন বা ভার্জিনিয়া যেখানেই গিয়েছি জামাতের ছোট বড় সকলকে অধিকাংশ সময় মসজিদের কাছাকাছি অবস্থান করতে দেখেছি স্বদেশে নির্যাতনের শিকার পাকিস্তানি আহমদীদের মধ্যে হতে যারা সম্প্রতি আমেরিকাতে অভিবাসন গ্রহণ করেছেন তাদের একটি বড় সংখ্যা আমার সঙ্গে এবারের সফরে দেখা করেছেন তাদের সাথে সাক্ষাতের সময় অনেকে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন আল্লাহ তালা তাদেরকে এখানে পার্থিব স্বাচ্ছন্দ্য প্রদানের পাশাপাশি তাদের মাঝে এই অনুভূতিও সর্বদা জাগরুক রাখুন যেন তারা ধর্মকে তাদের পার্থিবতার উপর প্রাধান্য দিতে পারে আর জগতের চাকচিক্যের মোহে পথ হারিয়ে না ফেলে হজুর বলেন সাধারণভাবে আমেরিকানরা তা সে রাজনীতিবিদই হোক বা শিক্ষিত শ্রেণী কিংবা সাধারণ মানুষই হোক না কেন তারা কথা শোনে এবং ভালো কথা বললে তা মেনেও নেয় ইসলামের খাঁটি ও সঠিক শিক্ষা তাদের কাছে আগে পৌঁছেনি তাই ইসলাম সম্পর্কে তাদের অনেকেরই নেতিবাচক মনোভাব রয়েছে বা বিদ্বেষ রয়েছে বলা যেতে পারে তবে যাদের সাথে জামাতের বা আহমদীদের জানাশোনা আছে বা যোগাযোগ আছে তারা ইসলাম ও আহমদিয়ত সম্পর্কে সুধারণা পোষণ করেন কাজেই এটি এখন আমাদের অর্থাৎ আহমদীদের অন্যতম দায়িত্ব আমরা যেন ইসলামের সঠিক শিক্ষা আমেরিকাতে এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে দেই ইসলামের প্রকৃত বাণী ও শিক্ষা একদিকে যেমন অমুসলমানদের জন্য দৃষ্টি উন্মোচনের কারণ হয় অন্যদিকে অ আহমদী মুসলমানরাও জানতে ও বুঝতে পারে যে ইসলামের কারণে তাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই বরঞ্চ ইসলামী যাবতীয় সমস্যার সমাধান প্রদান করে এটি ভেবে তারা যেন আনন্দিত হতে পারে মুসলমানরা আমাদের কথা শুনে অবাক বিস্ময়ের সাথে বলে যদি এটি অমুসলমানরা আমাদের কথা শুনে অবাক বিস্ময়ের সাথে বলে যদি এটি ইসলামের সঠিক শিক্ষা হয়ে থাকে তাহলে নিশ্চিতরূপে এটি সফল কাম হওয়ার শিক্ষা বা অচিরেই এই শিক্ষা বিশ্বময় গ্রহণযোগ্যতা লাভ করবে এরপর হুজুর আনোয়ার আইদুল্লাহ বিন আজিজ ফিলাডেলফিয়া বাল্টিমোর ও ভার্জিনিয়ায় নবনির্মিত বাইতুল আফিয়ত বাইতুসামাদ এবং মসজিদে মসরুরের উদ্বোধন এবং তৎপরবর্তী বিভিন্ন সম্বর্ধনা অনুষ্ঠানে আগত বিভিন্ন অ আহমদি অতিথির অনুভূতি বা অভিব্যক্তি তুলে ধরেন তাদের প্রায় সবাই এক বাক্যে হুজুরের সময়োপযোগী ভাষণের প্রেক্ষিতে যেসব মন্তব্য করেছেন তা হলো ইসলামের শিক্ষা যদি এমন অনিন্দ সুন্দর হয়ে থাকে তবে তা আমাদের জন্য মোটেও আপত্তিকর বা অগ্রহণযোগ্য নয় তা আর তারা ইসলামের এমন অসাধারণ শিক্ষা সম্পর্কে ইতিপূর্বে অবগত ছিল না বলে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের যে শিক্ষা এর তারা ভূষী প্রশংসা করেছেন ধর্মীয় স্বাধীনতা প্রতিবেশীর অধিকার প্রদান বা নিজের অধিকার প্রতিষ্ঠার চেয়ে অন্যের অধিকার প্রদানের ব্যাপারে বেশি সচেষ্ট হওয়া প্রতিবেশীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সামাজিক উন্নয়ন এবং পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামের সুমহান শিক্ষা তাদের অভিভূত করেছে কেউ কেউ সরল স্বীকারোক্তি দিয়ে বলেছেন ইসলামে যেরূপ অনিন্দ সুন্দর শিক্ষা বিদ্যমান রয়েছে খ্রিস্ট ধর্মে আদৌ তা নেই আজকাল আমেরিকাতে ইসলামের প্রতি যে বিদ্বেষ দেখা যাচ্ছে তা আসলে প্রচার মাধ্যমের নেতিবাচক মনোভাবের কারণে হচ্ছে কয়েকজন দুষ্কৃতিকারী বা উগ্রপন্থীর কারণে পুরো ধর্মকে বা গোটা জাতিকে দায়ী করা ঘোরতর অন্যায় আহমদিয়াতের যে স্লোগান বা ব্রত ভালোবাসা সবার তরে ঘৃণা নয়ক কারো পরে এটি সকল দেশের নীতি নির্ধারকদের অনুসরণ করা উচিত ও পালন করা উচিত তবেই বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তারা মতামত ব্যক্ত করেছেন হুজুর বলেন আমেরিকাতে তিনটি মসজিদ উদ্বোধন করা ছাড়াও হুজুর হিমিটি ফার্স্টের উদ্যোগে গুয়েতে মালাতে নবনির্মিত একটি অত্যাধুনিক আহমদিয়া হাসপাতালের উদ্বোধন করেন যার নাম হল নাসের হাসপাতাল এই উপলক্ষে আয়োজিত এটি সম্বর্ধনা অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণী ও পেশার লোকেরা আহমদিয়া জামাতের মানব সেবামূলক কর্মকাণ্ডের ভূষী প্রশংসা করেন তারা বলেন হজুর যেভাবে মানুষের প্রতি সহানুভূতির চেতনায় সমৃদ্ধ হওয়ার কথা বলেন তিনি যেভাবে আর্তপীড়িত মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আহমদীয় জামাত যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে আমরাও যদি এটি অনুসরণ করতে পারতাম তাহলে বিশ্ব শান্তিধামে পরিণত হতো হুজুরের যুগান্তকারী বক্তব্য আপন পর সবাইকে সমানভাবে মোহিত ও অনুপ্রাণিত করেছে এবং তা সবাই স্বীকারও করেছেন অবলীলায় এছাড়া পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে অনেক নতুন বয়াতকারী আহমদীয় হুজুরের সাথে সাক্ষাতের জন্য গুয়েতে মালাতে এসেছিলেন Mexico Honduras Paraguay Ecuador Panama আর বেলিজ সহ বিভিন্ন দেশ থেকে আহমদরা হুজুরের সাথে সাক্ষাতের জন্য এবং তার পিছনে নামাজ পড়ার জন্য একত্রিত হন তারাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন কেউ কেউ অত্যন্ত আবেগ আবেগপ্রবণ হয়ে পড়েন যারা প্রথমবার হুজুরের সাক্ষাৎ পেয়েছেন তাদের জন্য খলিফার সান্নিধ্য লাভ করা এক আশ্চর্য ও অসাধারণ অভিজ্ঞতা ছিল বলে তারা মন্তব্য করেছেন আহমদিয়াত গ্রহণ তাদের জীবনে কিরূপ আশ্চর্য পরিবর্তন এনে দিয়েছে এরও তারা সরল স্বীকারোক্তি দিয়েছেন হজুরকে বাস্তবে দেখে এবং তার সাথে একান্তে সময় কাটানোর সৌভাগ্য লাভ করে তারা ছিল যার নাই আনন্দিত হুজুরের সাথে সরাসরি সাক্ষাৎ লাভ ছিল তাদের জীবনের পরম পাওয়া সবাই তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তারা বিনা বাক্যে বলেছেন আহমদিয়াত গ্রহণ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে তারা এক নতুন জীবন লাভ করেছেন হুজুর বলেন মোটের ওপর এই সফরকে আল্লাহ তালা সব দিক থেকে অত্যন্ত কল্যাণমণ্ডিত করেছেন হুজুর নবাগত আহমদীদের জন্য দোয়া করে বলেন আল্লাহ তালা এদের সবাইকে নিষ্ঠা ও বিশ্বস্ততায় উত্তরোত্তর সমৃদ্ধ করতে থাকুন তাদের খাঁটি আহমদি হবার তৌফিক দিন এছাড়া টেলিভিশন পত্রপত্রিকা রেডিও ও সামাজিক যোগাযোগের মাধ্যমে হুজুরের এই সফরের বরাতে প্রায় সাড়ে তিন কোটি লোকের কাছে ইসলাম ও আহমদীদের সংবাদ পৌঁছেছে হুজুর সেগুলোরও একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন এসব বর্ণনার উপসংহারে টেনে হুজুর বলেন আল্লাহ তালার কৃপায় এই সফর সব দিক থেকে অত্যন্ত কল্যাণমণ্ডিত এবং সফল ছিল হজুর মিডিয়া টিমেরও বহুশী প্রশংসা করেছেন তার অক্লান্ত পরিশ্রম করে দেশের সুশীল সমাজ সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রচার মাধ্যমের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন আর এ কারণেই এবার প্রচার মাধ্যম আমাদের বিভিন্ন কর্মকাণ্ড ফলাও করে প্রচার করেছে আল্লাহ সবাইকে এর উত্তম প্রতিদান দিন এরপর হুজুর দোয়া করে বলেন আল্লাহ তালা ভবিষ্যতে এই সফরের পুণ্যময় ও কল্যাণকর ফলাফল সৃষ্টি করতে থাকুন আমিন সুপ্রিয় শেষ দিকে হুজুর বুরকিনা ফাসোর একজন অত্যন্ত নিষ্ঠাবান ও পুণ্যবান আহমদী মহতরাম সাওয়াদুগু ইসমাইল সাহেবের গায়েবানা জানাজা পড়ানোর ঘোষণা দেন এবং নামাজ শেষে তার গায়েবানা জানাজা পড়ান যিনি গত চোদ্দই নভেম্বর ফজরের নামাজের জন্য মসজিদ উদ্দেশ্যে রওয়ানা হন এবং প্রতিমধ্যেই অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ইনালিল্লাহে বা ইন্না ইলাইহ রাজিউন হুজুর মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণে তার অসাধারণ গুণাবলীর কথা তুলে ধরেন তিনি সর্বদা মসজিদের কাছাকাছি থাকার চেষ্টা করতেন যাতে বাজামাত মসজিদে এসে নামাজ পড়তে পারেন তিনি নিয়মিত মসজিদে আজাদিন আজান দিতেন বলে সবাই তাকে সৈয়দনা বেলাল বলে ডাকতেন তিনি একজন মুসি এবং খেলাফতের প্রেমিক ছিলেন মরুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে হুজুর তার পদমর্যাদা উন্নত হওয়ার জন্য দোয়া করেন হুজুর তার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করেন প্রিয় শ্রোতামণ্ডলী হুজুরের সম্পূর্ণ খোদবা শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে শুধুমাত্র খোদবার সারমর্ম উপস্থাপন করছি এখানে আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের পুরো খোদবাটি শুনতে পাবেন আমাদের ইন্টারনেট রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অফ ইসলাম বাংলা এবং আমাদের website W dot Ahmadiyya Bangla dot ওআরজিতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সুধিশ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনাদের সামনে হুজুরের খুদ্বার সারাংশের সারাংশের বাংলা অনুবাদ পাঠ করে শোনালেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সত্যের সন্ধান অনুষ্ঠানের উপস্থাপক সঞ্চালক বাংলা ডেস্ক লন্ডনের একনিষ্ঠ নিবেদিত প্রাণকর্মী যুগ খলিফার সাহাচার্য ধন্য মিষ্টভাষী মধুর ব্যক্তিত্ব জনাব আহমেদ মাওলানা জনাব আহমদ তারেক মুবাশির সাহেব সুধীমণ্ডলী আপনারা আমাদের radio Ahmadiyya voice of Islam Bangla শুনছেন টরন্টো থেকে জিটিএতে একশো পয়েন্ট সাত এফ এম তরঙ্গে এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে W W W dot voice of Islam Bangla dot com এই ঠিকানায় আপনাদের মতামত এবং প্রশ্নের জন্য ফোন করুন এই নাম্বারে four one six four one zero six five two two toll free number one eight five five four one zero six five two two এবং ইমেইল নাম্বার হচ্ছে voice Bangla at the rate Gmail dot com শ্রোতাবৃন্দ আপনাদের সামনে এখন ব্যবহারিক ধর্ম ও বিশ্ব শান্তি নিয়ে গবেষণারত বিশিষ্ট চিন্তাবিদ আমাদের কানাডার বাংলাদেশকের ইনচার্জ এবং বাংলাদেশ কানাডার আহমদিয়া জামাতের নিবেদিত প্রাণকর্মী জনাব সাইফুল ইসলাম সাহেব তার বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান যুগে ইসলামের উপর যে পরিমাণ আক্রমণ এবং ঢালাওভাবে যে পরিমাণ দোষারোপ করা হয় তার বিরুদ্ধে আমাদের যুগ খলিফা নিখিল বিশ্ব আহমদীয় মুসলিম জামাতের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মাসরুর আহমেদ সাহেব খলিফাতুল মসি আল খামেস আল্লাহ বিন নসরুল আজিজ যে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় শান্তির জন্যে এবং বিভিন্ন জায়গায় খুদ্বাতে তো সেইটার আলোকে খলিফাতুল মসি খামেসের বক্তব্য এবং খুদ্বার আলোকে তিনি বর্তমানে ডিফেন্ডিং ইসলাম বা প্রোটেক্টিং ইসলাম এর উপর কিছুক্ষণ বক্তব্য মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে জনাব সাইফুল ইসলাম সাহেব ইনচার্জ বাংলাদেশ ধন্যবাদ মোহাম্মদ আহমদ তপু সাহেব আমার সম্বন্ধে এত কিছু না বললে ভালো হতো রেডিও আহমেদিয়া প্রচারিত ভয়েস অফ ইসলাম বাংলার দর্শক ও শ্রোতাবৃন্দ যারা ইউটিউব চ্যানেলে দেখছেন এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে W W W dot voice of Islam Bangla dot কমেও শুনছেন এবং জিটিএতেও রেডিও ফ্রিকোয়েন্সিতে যারা শুনছেন আজকে আমি আহমদিয়া মুসলিম জামাতের প্রধান নিখিল বিশ্ব আহমদি মুসলিম জামাতের প্রধান শান্তি ও প্রগতির দূত হজরত মির্জা মুসরুর আহমেদ কানাডায় এসেছিলেন দুই সালে এবং সেখানে তিনি কানাডার জাতীয় সংসদে তার ভাষণ দেওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেই সতেরো অক্টোবর দুই হাজার ষোলো তারিখে নিখিল বিশ্ব আহমেদা মুসলিম জামাতের প্রধান সেই কানাডার পার্লামেন্ট হিলে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে প্রায় একশো জনেরও বেশি অতিথি ছিলেন সেখানে অর্ধশতাধিক এমপি ছিলেন এছাড়াও বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি বর্গ সরকার পক্ষের এগারো জন রাষ্ট্রদূত ছিলেন তো উনি যে কথাগুলো বলেছেন আমি কিছু কিছু জিনিস শুধু আপনার সামনে বলবো যে কানাডায় এসে তিনি কানাডার সরকারকে এবং কানাডা জনগণকে যে আহ্বান জানিয়েছিলেন এবং কীভাবে তিনি ইসলামকে ডিফেন্ড করেছিলেন তিনি বলেন যে আমি বিশ্বাস করি জাতি ধর্ম নির্বিশেষে মানবতার ভিত্তিতে আমরা সবাই পরস্পর সম্পর্কযুক্ত তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত সকল মানুষ এবং সকল সংগঠনকে সম্মিলিতভাবে মানবিক মূল্যবোধে উন্নীত করার প্রয়াস করতে হবে এবং যে পৃথিবীতে আমরা বাস করছি তাকে উন্নত এবং আরও সৌহার্দ্যপূর্ণ বাসভূমিতে পরিণত করার জন্য সাগ্রহে চেষ্টা করতে হবে তিনি আরও বলেন যদি কোনো রাষ্ট্র বা ধর্ম মানবিক মূল্যবোধ এবং মানবাধিকার সমর্থন না দেয় তাহলে এই নেতিবাচক প্রভাব বিশ্বের অপরপর অংশেও পড়ে এবং ফলশ্রুতিতে এরূপ অন্যায় আচরণ আরও ছড়িয়ে পড়ে পক্ষান্তরে বিশ্বের কোনো অংশে যদি ধার্মিকতা মানবতাবোধ এবং সমৃদ্ধি বিরাজ করে তাহলে অন্যান্য সমাজ ব্যবস্থা এবং মানব সম্প্রদায়ের উপরও ইতিবাচক প্রভাব বিস্তৃত হয় তিনি আরও বলেন আধুনিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার কল্যাণে আমরা সবাই এখন অনেক বেশি ঘনিষ্ঠ হতে পেরেছি আমরা ভৌগোলিক সীমারেখার মাঝেও আরও আবদ্ধ নই কিন্তু অবিশ্বাস্য হলেও এটি একটি অদ্ভুত এবং দুঃখজনক বাস্তবতা যে আমরা আগের চেয়ে আরও বেশি সংঘবদ্ধ হলেও প্রকৃতপক্ষে আমাদের মাঝে ক্রমেই দূরত্ব বাড়ছে এটি অত্যন্ত পরিতাপের বিষয় এবং কষ্টদায়ক যে মানব জাতির মাঝে ঐক্য ভালোবাসা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে ঘৃণা নিষ্ঠুরতা অবিচার বিস্তারের প্রতি এ বিশ্ব অনেক বেশি মনোযোগী আমি আপনাদের আশ্বস্ত করছি যে ইসলাম প্রকৃতপক্ষে তা নয় যা আপনারা সাধারণত প্রচার মাধ্যমে চিত্রায়নে দেখে বা শুনে থাকেন ইসলাম সম্পর্কে আমরা জ্ঞান অনুযায়ী ইসলাম সম্পর্কে আমার জ্ঞান অনুযায়ী আমি এটি জানি যে ইসলামের শিক্ষা এর নামেই নিহিত ইসলাম শব্দের পরিভাষিক অর্থ হল শান্তি ভালোবাসা ও একতা এর সমস্ত শিক্ষার ভিত্তি এই আদর্শের মূল্যবোধ সময়ের উপর নির্মিত তিনি আরও বলেন দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক হলেও এটি অস্বীকার করা যাবে না যে কিছু মুসলমান গোষ্ঠী আছে যাদের বিশ্বাস ও কার্যকলাপ ইসলামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী ইসলামের মৌলিক শিক্ষাগুলোকে লঙ্ঘন করে তারা এর নামে সবচেয়ে বেশি ভয়ঙ্কর সহিংসতা ও সন্ত্রাসবাদ রচনা করছে পবিত্র তিনি আরও বলেন ব্যক্তিবিশেষের প্রত্যেকের শান্তিপূর্ণ উপায়ে নিঃশিক্ষাকে অন্যের কাছে প্রচার ও প্রসার করার অধিকার রয়েছে মানুষের মৌলিক ধর্মবিশ্বাস বা ধর্মচর্চার উপর বিধি নিষেধ আরোপ করা সরকারের বা সংসদীয় ব্যবস্থাসমূহের পক্ষে সুবে সুবিবেচনা প্রসূত নয় উদাহরণস্বরূপ একজন নারী কেমন পোশাক পরিধান করবে তা নিয়ে সরকারের উদ্বিগ্ন হওয়া উচিত নয় তাদের এমন কোনো আদেশ জারি করা উচিত নয় যাতে ধর্মাচরণের স্থান কেমন হওয়া উচিত তা উল্লেখ থাকবে এক্ষেত্রে যদি তারা সীমার বাইরে অগ্রসর হয় তাহলে সেটা তাদের জনগণের মাঝে অস্থিরতা এবং গুরুত্ব গুরুতর হতাশার উদ্বেগ করবে এইরূপ অসন্তোষজনক পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে যদি তাদের প্রতিহত করা না হয় এবং পরিণামে এটি সমাজের শান্তিকে হুমকির সম্মুখীন করে জাতির তত্ত্বাবধায়ক হিসেবে রাষ্ট্র ও সংসদীয় সদস্যের কর্তব্য হল এমনভাবে আইন প্রণয়ন করা যা তাদের নাগরিকদের অধিকার হরণের পরিবর্তে তাদের অধিকারকে সুনিশ্চিত করবে আপনারা পুরো লেকচারটি W W W dot voice of Islam Bangla dot কমের রেডিওতে আপনারা যে কোনো সময় গেলেই শুনতে পাবেন ধন্যবাদ মোহাম্মদ আমতব সাহেব অশেষ ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব আমাদের সাথে টেলিফোনে যোগা টেলিফোনে অনলাইনে আছেন উইন্সার থেকে উইন্সার ক্যানাডা থেকে জনাব মৌলানা ইম মৌলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব তো আমরা এখন প্যানেল আলোচনায় যাব আপনার আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আমাদের প্যানেল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা যাকে মেনেছি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহ সাল্লাতামকে বর্তমান যুগের ইমাম মাহদি হিসেবে উনি যে সত্য আমরা যে মেনেছি তার ব্যাপারে তার সত্যতার ব্যাপারে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে এর আলোকে এবং বিভিন্ন শাস্ত্রে ফিকা শাস্ত্রের পুস্তক থেকে পুস্তকের আলোকে হজরত ইমাম মেহদুল ইসলামের সত্যতার প্রমাণ হিসেবে প্রমাণ নিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অনলাইনে আছেন মৌলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব মৌলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে নিই যে দর্শকরা আপনারা আমাদের এই ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন টরন্টো থেকে জিটিএ তে hundred point seven F M তরঙ্গে এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে W W W dot voice of Islam Bangla dot com এই ঠিকানাতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে প্রশ্ন করুন please four one six four one zero six five two two toll free number one eight five five four one zero six five two two অনুগ্রহ করে তো জনাব মৌলানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব কেমন আছেন আপনি ভালো আছেন জি ভালো নিশ্চয় আলহামদুলিল্লাহ আপনি শুনেছেন যে আপনাকে আমরা একটু যে বিষয়ে একটু আলোচনা করার জন্য আপনার মূল্যবান কথা শোনার জন্য অপেক্ষা করছে আমাদের দর্শকরা তা হচ্ছে আমরা যাকে মেনেছি হজরত ইমামুল ইসলাম তার সত্যতা ব্যাপারে যদি আপনি কিছু বলেন কোরআন এবং হাদিসের আলোকে জি ধন্যবাদ আমরা গতবার ওই আলোচনা যখন করছিলাম তখন যদি মনে থাকে আমাদের মেইন যে বেস সেটা হচ্ছে কোরআন এবং তারপর হাদিস তো আমি যখনই কোন একটা কথা বলবো কোন একটা যুক্তি দিব সেটা আমি চেষ্টা করব যে কোরআনের ভিত্তিতে আমি যুক্তিটা দিব তো আমরা হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাহ ইসলাতামের সত্যতার ব্যাপারে আমরা আলোচনা করছি তো আমি বিষয়ে কোরআনের এক দুটা আয়াত আপনাদের সামনে পেশ করছি আল্লাহ তালা কোরআনে বলেন যে ফাইন্না ইন্না হিজবা আউযুবিল্লাহি রাজিম ফা হিজবাল্লাহিল হুমুল গালিবুন এটি সুরা মায়দার সাতান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ তাল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহর দল জয়যুক্ত হবে সেরকমই তিন তিন আয়াত পরে আল্লাহ তাল্লাহ বলেন আলা ইন্না হিজবাল্লাহি হিজবা শাইতানু হুমুল খাসিরুন যে নিশ্চয়ই শয়তানের দল অবশ্যই পরাজিত হবে তো প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ দল জয়যুক্ত হবে এবং পরে আয়তে বলছেন যে শয়তানের দল অবশ্যই পরাজয় লাভ করবে এই একটি আয়াতি এই দুটি আয়াতি আমার মনে হয় হজরত মির্জাগুল আহমদ সাহেবের সত্যতার জন্য যথেষ্ট কেননা যদি আমরা দেখি যখন তিনি দাবি করেন নব্বতের দাবি করেন তখন তিনি কাদিয়ানের একটা ছোট ভারতবর্ষে একটা ছোট গ্রাম কাদিয়ান সেখান থেকে তিনি এটা ঘোষণা দেন তখন তার কোনো ফলোয়ার ছিল না কিন্তু তিনি মাত্র এক একজন মানুষ ছিলেন কিন্তু যদি আজকে দেখা যায় আজকে আমাদের দুনিয়াতে পৃথিবীতে দুইশোর বেশি দেশে আমাদের জামাত প্রতিষ্ঠিত এবং জামাত এরকম না যে খুব সহজেই প্রতিষ্ঠা লাভ করেছে বরং গত একশো বছরের ইতিহাস সাক্ষী যে বারবার প্রতিটা দেশে বাংলাদেশে এরকম বারবার আমাদের বিরুদ্ধে অনেক কর্মকাণ্ড করা হয়েছে আমাদের মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে মসজিদ ভাঙচুর করা হয়েছে মসজিদে বোমা হামলা হয়েছে পাকিস্তানের থেকে আরো বেশি হয়েছে বিভিন্ন দেশে আমাদের বিরুদ্ধে সবসময় কোনো না কোনো কার্যালাপ হয়ে যাচ্ছে মানে আমাদের বিরুদ্ধে কার্য আমাদের বিরুদ্ধে কার্যক্রম জি আমাদের বিরুদ্ধে কার্যক্রম চলছে আর ওলামারা সবসময় চেষ্টা করছেন যেন কোনোভাবে আমাদের উন্নতি এবং আমাদের যে অগ্রগতিটা সেটাকে যেন তারা কোনোভাবে থামিয়ে দিতে পারেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ফজলে এখন আপনি দেখেন যে আমাদের একশো দুইশোটারও বেশি দেশে আমাদের জামাত প্রতিষ্ঠিত এই আয়তে যে আল্লাহ তালা বললেন যে আল্লাহ তালার যে দল সেটি অবশ্যই জয়যুক্ত হবে এবং শয়তানের যে দল সেটা অবশ্যই পরাজয় লাভ করবে এখন যদি হজরত গোলাম মির্জা গোলাম মোহাম্মদ সাহেব তিনি নাউজুবিল্লাহ মিথ্যা হয়ে থাকতেন তাহলে উনার এত বেশি উন্নতি এবং অগ্রগতি কিভাবে সম্ভব ছিল আর যদি উনার উন্নতি আর অগ্রগতি গুলো আমরা দেখি তাহলে আমাদেরকে মানতে হবে যে তিনি অবশ্যই সত্যবাদী ছিলেন এবং আমরা যদি আরো আরো انالم کتے نشچ سفر کام ہے গড় আহমদে আমাদের যে অন্যান্য মুসলমান ভাইরা রয়েছেন তাদের আমাদের বিরুদ্ধে এটি অভিযোগ যে মির্জা গোলাম মোহাম্মদ সাহেব তিনি মিথ্যা নবী দাবি করেছেন এখন এই আয়তে আল্লাহ তালা বলছেন যে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনোই সফল কাম হয় না কখনোই সফলতা লাভ করে না আর সেম যুক্তিটা আমি আবার আপনাদের সামনে দিচ্ছি যে আমাদের জামাতের যে উন্নতি এবং অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি সেটাতে পরিষ্কার যে তিনি অবশ্যই সত্যবাদী ছিলেন না কে উনি মিথ্যাবাদী ছিলেন ধন্যবাদ ধন্যবাদ জনাব মালানা ইনামুর রহমান সিদ্দিকী সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব কম্পিউটার প্রকৌশলী জনাব তহিদুল ইসলাম তপু সাহেব আমি ওনার কাছেও একটু যাব জানার জন্যে যে আপনি যদি আমাদেরকে একটু বলেন হজরত মুসিম ইসলামের সত্যতার ব্যাপারে ধন্যবাদ মোহাম্মদ আহমদ সাহেব আমি এখন এই যুগটা যে ইমাম মাদ ইসলামের যুগ এবং সে বিষয়ে একটু আলোকপাত করব কোরআন করিমে অর্থাৎ এই যুগের চিহ্ন বা এই যুগের নিদর্শন এটা কি অর্থাৎ মোহাম্মদ ইসলাম বলে গেছেন যে ইমাম যুগে এরকম হবে এবং এটা কি সেই সময় কিনা প্রথমে সুরা সিজদার একটা আয়াত উল্লেখ করছি আমি বাংলা অনুবাদটা পড়ে দিচ্ছি সুরা সিদ্দার প্রথম রোগতে বলা হয়েছে যে তিনি আল্লাহ তালা আকাশ হতে পৃথিবীর দিকে কোরআনের শরীয়ত প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা পরিচালনা করেন অতপর উহা উহা তাহার দিকে আল্লাহ তালার দিকে উঠে যাবে যা তোমাদের গণনায় এক হাজার বছর এর এর প্রেক্ষিতে একটি হাদিস উদ্ধৃত করা যায় যে হাদিসে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার শতাব্দী সর্বোৎকৃষ্ট তারপরে তার পরবর্তী শতাব্দী এবং তারপরে তার পরবর্তী শতাব্দী এবং এরপরে মিথ্যার প্রাদুর্ভাব হবে এভাবে আমরা দেখি যে প্রথম তিনশো বছর ইসলামের প্রাথমিক যুগ সেটা উৎকৃষ্ট সময় এবং তার এক হাজার বছর পরে আস্তে আস্তে এটা অধপতন হবে মুসলমানদের এবং এ হিসেবে তিনশো যোগ এক এক হাজার তেরোশো বছর আসে এবং অর্থাৎ সেই তেরোশো বছর বা হিজড়ি যে চতুর্দশ শতাব্দী সেটা হলো ইমাম ইসলামের যুগ বা সে একটা একজন প্রতিষ্ঠিত সংস্কারকের যুগ এবং এটা হলো সেই যুগের সময়টা ইঙ্গিত করা হয়েছে একইভাবে সে যুগের চিহ্ন কি হবে সে যুগের আর্থসামাজিক অবস্থা দুনিয়াতে কেমন হবে বা মানুষের নৈতিক অবস্থা কেমন হবে এই হিসেবে কিছু হাজিস আছে আমি জাস্ট সময়ের দিকে লক্ষ্য রেখে খুব সংক্ষেপে হাজিসগুলো কিছু মূল মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি সে যুগের কিছু নমুনা হলো যে যানবাহন হিসেবে উঠের ব্যব উঠের ব্যবহার উঠে যাবে ধর্মীয় জ্ঞান এবং যথাযথ অনুশীলনের তীব্র অভাব হবে সৎ কাজ হ্রাস পাবে ঝগড়া বিবাদ বৃদ্ধি পাবে বেশি বেশি ভূমিকম্প হবে বাদ্যযন্ত্র এবং গায়িকা নারীর প্রাধান্য হবে দলের নেতা ফাসিক হবে ইসলামের মাত্র নাম এবং কোরআনের মাত্র অক্ষরগুলো অবশিষ্ট থাকবে মসজিদগুলো বাহ্যিক আড়ম্বরপূর্ণ হবে কিন্তু হেদায়ত হেদায়ত শূন্য হবে সবচেয়ে মূল্যবান কথা যেটা বলা হয়েছে যে সে যুগে আলামদের অবস্থা কি হবে সে যুগে আলামরা হবে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব তাদের মধ্যে ফেতনা ফাসাদ ছড়াবে তারপরে মানুষের মাঝে আমানতে ব্যাপক খেয়ানত হবে ব্যবচার অনেক বৃদ্ধি পাবে সুদের ব্যবহার অনেক বাড়বে ইত্যাদি আরও আরও কিছু বলার পরে রাসুল ইসলাম আরও বলেছেন যে মুসলমানরা সে যুগে তিয়াত্তরটা দলে বিভক্ত হবে তাদের মধ্যে ঝগড়া বিবাদ এত বাড়বে যে তারা তারা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে সে যুগের আবার যে দুনিয়ার যে অবস্থা যে বিজ্ঞান জ্ঞানে বিজ্ঞান বা যে সভ্যতা সেটার সেটা নমুনা কি হবে সে সম্বন্ধে রাসুলাম বলে গেছেন এবং বলা দরকার যে সম্বন্ধে যে যেহেতু একটা তেরোশো বছর পরের যুগের কথা বলা হচ্ছে এবং সে যুগের জ্ঞান বিজ্ঞানের ব্যাপক উন্নতির কথা বলা হচ্ছে যেটা তেরোশো বছর আগে বলা সম্ভব না মানে সরাসরি বা আক্ষরিকভাবে এই জন্য এগুলো রাসুল্লাহাম রূপকের আশ্রয় নিয়েছেন সে যুগের প্রধান নমুনা হলো যে যেমন দাজ্জাল ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে এখন আমি যা জিনিসটা খুব সংক্ষেপে হাইলাইট করবো এখানে দাজ্জাল আমরা মানে যদি রাসুলাম আরও বলেছেন যে তুমি যদি দার্জালের পরিচয় পেতে চাও তোমরা সুরা কাহাফের প্রথম দশ হায়াত এবং শেষ দশ হায়াত দেখতে পারো সেখানে দেখা যায় যে খ্রিস্টানদের যে বিশ্বাস সেটাকে প্রথম বলা হয়েছে এবং তাদের বিশ্বাসের ভয়াবহতার দিকে আলোচনা করা হয়েছে এবং তাদের যে পরিণতির কথা তাদের যে খারাপ পরিণতির কথা ধ্বংসের কথা সেটাও বলা হয়েছে আর তারপরে দাদ্দেলের সাথে তার যে আলচিহ্ন যেমন গাধা থাকবে দাদ্দালের গাধা আগুন পানি খাবে এটা এটা মেনলি এটা মূলত অ্যাকচুয়ালি যে সে সে সময় যে নতুন নতুন যানবাহন বের হবে যেমন বলা যায় ট্রেন প্রথম প্রথম আসলো এবং ট্রেন স্টিম ইঞ্জিনে চলতো তো এটা দাজ্জালের গাধার কথা তারপর দাজ্জালের গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে এর মধ্যে অনেক লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হবে তো আমরা দেখি যে প্রত্যেক ট্রেন জাহাজ বা যে কোনো যন্ত্রচালিত যানবাহন এগুলোর মধ্যে এগুলার যেমন লাইট থাকে হেডলাইট থাকে যা অন্ধকারে দেখা যায় দৃশ্যমান হয় একইভাবে দরজা দরজা থাকে যেখানে মানুষ ওঠানামা করতে পারে তারপর দাজ্জালের দাজ্জাল অত্যন্ত দ্রুত গতিতে কাজ করবে সে চল্লিশ বছরের কাজ এক বছরে চল্লিশ দিনের কাজ একদিনে এবং অনেক সময়ের কাছে মুহূর্তের মধ্যে করবে অর্থাৎ সে অন্তত দ্রুত গতি অর্থাৎ বর্তমান সভ্যতা যে অত্যন্ত দ্রুত গতির মানুষ কাজ কাজকর্ম হয় বিভিন্ন জ্ঞান বিজ্ঞান বিভিন্ন উন্নতির কারণে তো মোটামুটিভাবে সংক্ষেপে এই যে হাদিসে কোরআন এবং হাদিসের যে যে বিষয়ে ইঙ্গিত করা হয়েছে সেটা সব সেটা এই শতাব্দী গত একশো বছর ধরে যে বিজ্ঞানের যে প্রভূত উন্নতি হয়েছে এবং সেই যে সেই যুগেরটা সেই যুগটাকে মেনলি বলা হয়েছে তো এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা করা যায় তো সময়ের দিকে লক্ষ্য রেখে আজকে আমি এতটুকু মধ্যে রাখলাম ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম সাহেব আমাদের কাছে দু তিনজন ভদ্রলোক প্রশ্ন করছেন এবং তারা অনেকে অনলাইনে আছেন আমি প্রথমে জনাব তৌফিক আহমেদ সাহেবের প্রশ্নটি নিতে চাচ্ছি জনাব তৌফিক আহমেদ সাহেব আপনি আপনার প্রশ্নটি করুন হ্যালো আলাইকুম ও আচ্ছা আমার মনে হয় জি ওয়ালাইকুম আসসালাম ওয়া যে আপনি আপনার নামটা বলুন প্লিজ আমার মনে হয় যে আমি শামসুদ্দিন আহমদ বলছি টরন্টো থেকে জি জি জি জি শামসুদ্দিন আহমদ সাহেব কেমন আছেন ভালো জি ভালো জি প্লিজ আপনি আপনার প্রশ্নটি করুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হইল ইমাম মাহদি আলাইহিস সালামকে মানলে কি লাভ আর দ্বিতীয় প্রশ্ন হইল না মানলে কি ক্ষতি ধন্যবাদ আমি প্রশ্নটি জনাব ইনামুর রহমান সাহেবের কাছে রাখছি মৌলানা ইনামুর রহমান সাহেব আপনি কি আমাদের সাথে লাইনে আছেন ইমাম মেহেদি আল ইসলামকে মানলে কি লাভ আর না মানলে ক্ষতি কি সংক্ষেপে যদি বলেন জি ইমাম মাহদি আলাইসালামকে মানলে কি লাভ এবং না মানলে কি ক্ষতি জি যেহেতু আমরা মুসলমান সেহেতু ইমাম মাহদিকে মানা আমাদের জরুরি কেননা আমরা দুই প্রোগ্রাম আগে আমাদের ব্যাপারে আলোচনা হচ্ছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন যে এক সময় আসবে যখন ইমানের খারাপ অবস্থা হবে আর যেরকম এখনই তহিদুল ইসলাম সাহেবও আপনাদেরকে সব নিদর্শনাবলী গুলো বললেন যে আলামত কি কি হবে সেই সময় ইমাম মাহদি আসবেন অবতীর্ণ হবেন এবং ঈশার ইসলাম অবতীর্ণ হবেন তখন তাকে তোমরা অবশ্যই মানবা এটা হাদিসে রয়েছে যে তোমরা তোমাদের যদি পাহাড়ের বরফের পাহাড় ডিঙ্গিয়েও যদি তোমাদেরকে যেতে হয় তার কাছে যাও তার বয়াত নাও এবং তাকে সাহায্য করো একটি হাদিসে নয় বরং বেশ কয়েকটি হাদিসে আমরা এরকম উল্লেখ পাই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেছেন যখন ইমাম মাহদি আবির্ভাব ঘটবে ইমাম মাহদির তখন তোমরা অবশ্যই তার কাছে যাবে এবং তার বয়াত গ্রহণ করবে এ কারণে যদি কেউ সত্যিকারের মুসলমান হয়ে থাকে তার জন্য ইমাম মাহদি আল ইসলামের খোঁজ পাওয়া পাওয়া মাত্রই তার হাতে বয়াত করা অবশ্যই জরুরি আর সে যদি বয়াত না নেয় তাহলে সে এক অর্থে মুসলমান থাকে না আর সে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের যে একটা নির্দেশ দিয়ে গেছেন তিনি সেটার সে বিরোধী একটা কাজ করে যার ফলে সে সঠিক অর্থে আর মুসলমান থাকে না এই কারণে মানলে সঠিক মুসলমান হওয়া যাবে এবং যদি না মানে তার ক্ষতি এটা হবে যে তিনি আর সঠিক অর্থে মুসলমান থাকবেন না ধন্যবাদ ধন্যবাদ জনাব ইনামুর রহমান সাহেব আমার কাছে আরেকটি প্রশ্ন আসছে জনাব তৌফিক আহমেদ সাহেব তৌফিক আহমেদ সাহেব আপনি কি লাইনে আছেন আসসালামু আলাইকুম হ্যালো আমার কাছে হ্যালো সুদীপ মন্ডলী আমার মনে হয় যে আমাদের কানেকশনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে আপনারা এই radio Ahmadiyya program voice of Islam Bangla শুনছেন টরন্টো থেকে জিটিএতে একশো পয়েন্ট সাত এফ এম তরঙ্গে এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে W W W dot voice of Islam Bangla dot com এই ঠিকানাতে আপনাদের মতামত এবং প্রশ্নের জন্য ফোন করুন এই নাম্বারে four one six four one zero six five two two one eight five five four one zero six five two two জি তফিক সাহেব আপনি কি লাইনে এসছেন জি আমি লাইনে আসসালামু আলাইকুম আমি আপনাদের ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি আপনাদের প্রোগ্রাম শুনতেছি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যখন আমরা আহমদি আহমদি মৌলানাদের কথা শুনি ওনারা কোরআন হাদিস থেকে হজরত ইমাম ইসলামের সত্যতা প্রমাণ করেন যখন আমরা অন্যদিকে যারা আহমদি না ওইসব আমাদের কথা শুনি তারা বলেন যে মির্জা গোলাম আহমেদ একজন মিথ্যাবাদী নাওজুবিল্লা তো এখন আমার মতো অনেক সাধারণ মানুষ আছে যারা আমার ফ্রেন্ড বা অন্যরা তারা যারা কোরআন বোঝে না হাদিস বোঝে না তারা কিভাবে বুঝবে যে আহমেদ একজন সত্যিকার ইমাম ধন্যবাদ জনাব তৌফিক আহমেদ সাহেব আপনার মূল্যবান প্রশ্নটি আমরা আমাদের জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে রাখছি জনাব সাইফুল ইসলাম আপনি যদি একটু সংক্ষেপে আমাদের উত্তরটা দিতেন তো এই প্রশ্নের উত্তরটা বোঝার জন্য স্বয়ং ইমাম মাহাদি আলাইসলাম কী বলেছেন সেখান থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি যে উনি সাধারণত কি দাবিগুলো করেছেন উম উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে আবির্ভূত প্রতিষ্ঠিত মসিহ ইমাম মাহাদি আলাইসলামের দাবিদার হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইসালাম বলেছেন যে খোদাবন্দ করিম সেই রসুল্লে মকবুল সাল্লাহ সাল্লামের প্রতি ঐকান্তিক আনুগত্য ও গভীর ভালোবাসার কারণে এবং নিজের পবিত্র কলামের অর্থাৎ কোরআন করিমের পূর্ণ অনুবর্তিতার কার্যকর প্রভাবে এই অধমকে আপন সম্ভাষণের মাধ্যমে মনোনীত করেছেন বিশেষ বর্ধিত জ্ঞান দ্বারা গৌরবান্বিত করেছেন বহু গুপ্ত রহস্য সম্পর্কে অবহিত করেছেন বহু তত্ত্বজ্ঞান মারাফের দ্বারা এই অধমের হৃদয়কে পরিপূর্ণ করে দিয়েছেন বারবার বলেছেন এই সমস্ত দান ও আশীর্বাদ এই সকল ফজিলত ও অনুগ্রহরাজি এই সব মধুর আচরণ ও মনোনিবেশ এই সমস্ত নিয়ামত সহায় সমর্থন এই সকল বাক্যালোপাপ সম্ভাষণ সমস্তই সম্ভবপর হয়েছে খাতামান নাবিন হজরত মোহাম্মদ হাসানের প্রতি একনিষ্ঠ আনুগত্য ও নিবিড় ভালোবাসার কারণে এখন এগুলোর কারণে হজরত মোহাম্মদ আসলাম তাকে আরও যে কথাগুলো বলেছেন যে আমি খোদা তালার ঐসব ইলহামের উপরে যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে ঠিক তদ্রুপ ইমান রাখি যেরূপ ইমান আমি তৌরত ইঞ্জিল ও পবিত্র কোরআনের প্রতি রাখি এখন কথা হচ্ছে যে এই কথাগুলো যে যিনি দাবি করছেন তিনি কি সেই অনুযায়ী সাধারণ সর্বসাধারণের যে যেই দৃষ্টিভঙ্গতে মানুষ কোনো সত্যকে বুঝতে চেষ্টা করে যেমন তিনি কি এসে মানুষকে আল্লাহ তালার সাথে সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন হ্যাঁ আমরা যদি আহমদিয়া মুসলিম জামাতের দিকে তাকাই হজরত ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের মৃত্যুর পর যে খেলাফতে আল্লাহ মিনহাজনবতের কথা ছিল সেটা জারি আছে এবং একমাত্র আহমদিয়া মুসলিম জামাতেই এই খেলাফত কায়েম আছে হজরত মোহাম্মদের ভবিষ্যৎবাণী আনে অনুযায়ী এখন আমাদের পঞ্চম খেলাফত চলতেছে আহমদিয়া মুসলিম জামাতের বয়স একশত পঁচিশ বছরের বেশি এবং বিশ্বের দুইশো বারোটি দেশে এটি ছড়িয়ে আছে হ্যাঁ আরও একটা জিনিস কি প্রতি শতাব্দীর শিরোভাগে একজন সংস্থাকার আসার আসার কথা এখন চতুর্থ শতাব্দীতে এসে একমাত্র হজরত ইমাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দাবি করেছিলেন এবং তিনি বলেছিলেন আমি না হলে অন্য কারো আসার কথা তাকে দেখিয়ে দাও কিন্তু আর কেউ তাকে দেখাতে পারেনি তো সেই ক্ষেত্রেও সাধারণ মানুষ দেখতে পারে যে একমাত্র হজরত মোসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী একমাত্র তিনিই দাবিদার ছিলেন অনুরূপভাবে তিনি পবিত্র কোরআনের শিক্ষা যেগুলো হারিয়ে গিয়েছিল বলতে বলতেছিল অনেক আয়াত মনসুখ হয়ে গেছে তিনি সেগুলোকে তাদের অপবাদগুলোকে বা কোরআন শরীফ সম্বন্ধে তারা যে সমস্ত অপবাদ দিয়েছিল এবং রসুল্লাহ সম্বন্ধে সারা বিশ্বের লোকেরা যেসব ধরনের অপবাদ দিয়ে থাকে গুগল করলে দেখা যায় কত ধরনের বিভ্রান্তি ছড়াছে রসুলের নামে এই সবগুলোর তিনি অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছেন এবং অত্যন্ত ভদ্রভাবে উত্তর দিয়েছেন রসুল্লাহ সম্মানকে উনি প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর সাথে মানুষের সম্পর্কে সুদৃঢ় করেছেন ইসলামের শিক্ষা মানুষ মুসলমান আমাদের পালনও করছে এবং মানব জাতির সেবায় সারা বিশ্বে তারা নিয়োজিত আছে এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে সাধারণ মানুষরা আল ইসলাম ডট অর্গ এই ঠিকানাতে যেয়ে এবং এমটিএ ডট টিভিতে গিয়ে অনেক ডকুমেন্টারি দেখতে পারে এর প্রমাণস্বরূপ ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব শুধু দর্শক শ্রোতা সরি দুঃখিত শুধু বৃন্দ আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে একশো পঁচিশ বছর যাবৎ সত্যতার ঝান্ডা নিয়ে যে আহমদিয়াত এবং প্রকৃত খাঁটি ইসলাম গুটি গুটি পায়ে দুশো দশটি দেশের মতো প্রায় আহমদিয়াত আজ বিস্তার লাভ করেছে এবং সুন্দরভাবে ইসলাম প্রচারের কাজ করে যাচ্ছে সেই একশো পঁচিশ বছরের জিনিস তো আমি আপনাকে এক ঘন্টায় আমরা আপনার কাছে তুলে ধরতে পারবো না নিশ্চয়ই কিন্তু এতটুকু নিশ্চয়ই বলবো কেউ যদি আমাদের এই অনুষ্ঠান শুনে তার বিবেকে তাগিদ বোধ করেন যে আহমদিয়াতটা আসলে কি একজন মুসলমান হিসেবে সত্যই কি আমার দায়িত্ব আছে কি না এটাকে দেখার বা জানার যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ইমাম মেহদি আলাইসাল্লাতুয়াসাল্লামের আবির্ভূত হওয়ার কথা তিনি কি সত্যি এসছেন কিনা অনুরোধ এইটুকু শুধু আপনারা নিজের দায়িত্বে সেটুকু জানার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন তাইলেই বুঝবেন তাইলেই জানতে পারবেন আমার মনে হয় জনাব তৌফিক আহমেদ সাহেব আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আমি জনাব সাইফুল ইসলাম সাহেবের সাথে একটু যোগ করলাম সুধীমণ্ডলী আমাদের সাথে একটি প্রশ্ন মনে হয় আছে জনাব মুবাসের সাহেবের মুবাসের আহমেদ সাহেব মুবাসের আহমেদ সাহেব কি লাইনে আছেন আচ্ছা ওনার সাথে সংযোগ দেওয়া যাচ্ছে না আমরা এখন দু মিনিটের বিরতিতে যাচ্ছি সুধী মণ্ডলী এবং এই বিরতির পর আবার আমরা আপনার ফিরে আসব এই বিরতি শুধু এইটুকুর জন্যে যেন আপনার অনেকক্ষণ একসাথে বসে আমাদের একত্রে আমাদের অনুষ্ঠান শুনছেন একটু গা ঝাড়া দিয়ে যেন উঠতে পারেন এবং আবার সুন্দর করে মনোনিবেশ করতে পারেন আমাদের অনুষ্ঠানের জন্য সেই জন্যে আমরা দু মিনিটে বিরতি নিচ্ছি ভালো থাকবেন দু মিনিট পরেই আমরা আবার আপনার কাছে ফিরে আসছি কোন কাননের ফুল গো তুমি কোন কাননের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল কোন কাননের ফুল গো তুমি কোন কাননের ফুল মোহাম্মদ রসুল আল্লাহুমা সাল্লে আলা মোহাম্মদ রসুল কোন কাননের ফুল গো তুমি আল্লাহ নামে সাক্ষী জোড়া রসুল্লাহ ফুলের তোড়া আল্লাহ নামে সাক্ষী জোড়া রসুল্লাহ ফুলের তোড়া সেই ফুলের নাম ইমাম মাহাদি আহমদি বাগের ফুল কোন কাননের ফুল গো তুমি কোন কাননের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মদ রসুল সুধী শ্রোতাবৃন্দ আমরা আবার ফিরে আসলাম আপনাদের কাছে আমাদের দু মিনিট বিরতির পর আমাদের কাছে অনেক প্রশ্ন জমা হয়ে আছে আমি এখন শামসুদ্দিন সাহেব কি লাইনে আছেন আমি দুটো নাম দেখতে পাচ্ছি একজন শাহেদ মাসুদ সাহেব ক্যানাডা টরন্টো থেকে করছেন আরেকজন শামসুদ্দিন সাহেব যিনি কিছুক্ষণ আগে করেছিলেন আমার কথা কি শুনতে পাচ্ছেন শামসুদ্দিন সাহেব লাইনটা মনে হয় শাহেদ মাসুদ সাহেব কি আছেন লাইনে আমাদের আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সুধীমণ্ডলী আমরা এখন আমরা যে বিষয়ের উপর আলোচনা করছিলাম যে আমরা যাকে মেনেছি হজরত ইমামায়দ হজরত ইমামায়দুল ইসলামের বিষয় নিয়ে যে আলোচনা করছিলাম আমি আমার কাছে একটি লিখিত প্রশ্ন আছে জনাব শাহেদ মাসুদ সাহেব পাঠিয়েছেন ইমেইলে আমি ভেবেছিলাম ফোনে দুঃখিত মাফ করবেন উনি বলছেন যে আমরা আহমদিরা যে বলি মানে উনি বলছেন আপনারা আহমদিরা যে বলেন যে চন্দ্র সূর্য গ্রহণ একই দিনে হয়েছে এটার সাথে হজরত ইমাম মায়দি আল্লাহ সাল্লাতামের ইমাম মাহিদুল ইসলামের সত্যতার ব্যাপারে আপনারা এই উদাহরণটা দেন তো আমি বিষয়টা পুরোপুরি জানি না আপনি যদি অনুগ্রহ করে আমাদেরকে একটু পুরোপুরি বলেন জনাব সাইফুল ইসলাম সাহেব আমার মনে হয় আপনি প্রশ্নটা পেয়েছেন হ্যাঁ, যে ধন্যবাদ মোহাম্মদ আহমদ তবু সাহেব বিভিন্ন ধর্মের গ্রন্থগুলিতে আখেরি জমানায় একজন মহান সংস্কারের আগমনের ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে আমাদের নেতা ও প্রভু মহানবী হজরত মোহাম্মদ ইসলামের এক অসাধারণ ভবিষ্যৎবাণীর কথা বলবো যা তার সত্যতা অনুধাবনে একজন সত্যন্বেষীর কাজে আসবে এ ভবিষ্যৎবাণী অনুযায়ী তার আবির্ভাবের নিদর্শন হিসাবে রমজান মাসের নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে সুপ্রসিদ্ধ মুহাদ্দিস হাদিস শাস্ত্রবিদ হজরত আলী বিন উমর আলী আল বাগদাদি আদ্দার কুতনি নয়শো আঠারো থেকে নয়শো পনেরো খ্রিস্টাব্দ বা হিজড়ি তিনশো ছয় থেকে তিনশো পঁচাশি পর্যন্ত তার জীবনকাল ছিল তিনি হজরত ইমাম বকর মোহাম্মদ বিন আলী পিতা হজরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইয়ের বরাতে নিম্নোক্ত হাদিসটি অন্তর্ভুক্ত করেন নিশ্চয়ই আমাদের মাহাদির সত্যতার এমন দুটি লক্ষণ আছে যাহা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি অবধি অন্য কাহারও সত্যতার নিদর্শনস্বরূপ প্রদর্শিত হয়নি একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম রাত্রিতে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হবে শিয়া ও সুন্নি উভয় দিকের বিভিন্ন ফিরকার হাদিস সংকলনগুলোতেই এই হাদিসটি স্থান পেয়েছে প্রখ্যাত মুসলিম মনীষীরাও তাদের বইয়ে এই হাদিসটি উল্লেখ করেছেন যেমন ফতোয়ায় হাদিসাইয়া আল্লামা শেখ আহমদ ইকমাল উদ্দিন বেহারুল আনোয়ার হেজাজুল কিরামা নওয়াব সিদ্দি হাসান আলী খান এর বহু বুজুর্গ তাদের বইয়ে এই সমস্ত হাদিসের কথা বলে গেছেন পবিত্র কোরআন গ্রহণকে পুনরুত্থানের নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বলে এই হাদিসটি অনেক গুরুত্ব লাভ করেছে কোরআন মজিদের সুরা আল কিয়ামতে বলা হয়েছে পঁচাত্তর নম্বর সুরার নয় হইতে দশ নম্বর আয়াতে এবং চন্দ্রে গ্রহণ লাগিবে এবং সূর্য ও চন্দ্র উভয়কে একত্রিত করা হবে এই ভবিষ্যৎগানীর বাণীর ভিত্তি হচ্ছে কোরআন এই আর কোরআনের এই আয়াতগুলো ব্যাখ্যা করার পাশাপাশি বিস্তারিত বর্ণনা দিচ্ছে এই হাদিসটি বাইবেলের নতুন নিয়মে হজরত ইসা আলাইসাল্লাম তার দ্বিতীয় আগমনের চিহ্ন হিসেবে বর্ণনা করেছেন মিথি মথি চব্বিশ হইতে উনত্রিশ নম্বর আয়াতে বলা আছে সেই সময়কার কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হবে চাঁদ আর আলো দেবে না মহাত্মা সুরদাসজি এ ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন যে যখন কলকি অবতারের আগমন হবে তখন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে তিনি লেখেন চন্দ্রের সূর্যে গ্রহণ লাগবে এবং ব্যাপক ধ্বংসযোগ্য ও রক্তপাত হবে শিখ ধর্মীয় কিতাব শ্রী গুরু গ্রন্থ সাহেবে আছে যখন মহারাজ নিষ্কলঙ্ক হিসেবে আগমন করবেন তখন সূর্য ও চন্দ্র তার সাহায্য করবে সংক্ষেপে অন্যান্য ধর্মের কিতাবগুলোতেও চন্দ্র ও সূর্যের নিদর্শনের কথা বলা হয়েছে এবং এই হাদিসটির কথাই দারকুতনির হাদিসেই বলা হয়েছে এখন কথা হচ্ছে যে এই এই যখনই এই এই ভবিষ্যৎবাণী করা হয় এগুলোর কতগুলো শর্ত আছে যেমন এই সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ যে নিদর্শনটি হবে সেটা হলো দাবি করার আগে দাবি করতে হবে কারণ যদি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের পরে কেউ দাবি করে তো যে কেউ দাবি করে বলতে পারে ওইটা আমার সত্যতা নিদর্শন আগেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে গেছে কিন্তু এখানে দাবি করার আগে দাবি করতে হবে তারপরে মানুষ তা এই ব্যাপারগুলো কোশ্চেন করে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে হওয়ার কথা সেটা কোথায় তখন সেই জিনিসটার কথা তিনি বলেন তো এখানে যেমন হিজরি পঞ্জিকা অনুসারে চন্দ্র মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে চন্দ্রগ্রহণ হওয়ার কথা আর সূর্যগ্রহণ হতে পারে সাতাশ আঠাশ এবং ত্রিশ তারিখে ভবিষ্যৎবাণী অনুসারে চন্দ্রগ্রহণ হওয়ার কথা ছিল একই রমজান মাসের প্রথম রাতে সূর্য সূর্যগ্রহণ হওয়ার কথা ছিল মধ্যম দিনে এতে তেরোই রমজান চন্দ্রগ্রহণ এবং আঠাশে রমজান সূর্যগ্রহণের জন্য নির্ধারিত করা হয় হাদিসে চাঁদকে কমর বলে উল্লেখ করা হয়েছে হেলাল নয় চান্দ্র মাসের প্রথম দ্বিতীয় তৃতীয় তারিখে তারিখে চাঁদকে বলা হয় হেলাল পক্ষান্তরে চতুর্থ তারিখের রাতকে বলা হয় কমর এখানে হাদিসে কমর শব্দের ব্যবহারও এ ব্যাখ্যাকে সমর্থন করে রমজান মাসের প্রথম রাতকে বলা হয় তেরোই রমজান বোঝানো হয়েছে পয়লা রমজান নয় ফলে এতে কোনো ব্যর্থ ব্যর্থকতার আর সুযোগ থাকে না এখন প্রতিষ্ঠিত মুসলির আগমনে এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা হয় হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি যখন তিনি আঠারোশো ছিয়াত্তর সনে তার ইলহামের প্রথম শুভ সূচনা হয় সে সময় আল্লাহ তালা তাকে বলেছিলেন হে আহম্মদ আল্লাহ তোমাকে অনুগ্রহ করেছে হে আহম্মদ এটা তুমি নিক্ষেপ করনি বরং আল্লাহ নিক্ষেপ করেছে রহমান খোদা তোমাকে কোরআন শিখিয়েছেন যেন তুমি তাদেরকে সতর্ক করতে পারো যাদের পূর্বপুরুষ সতর্ক করা হয়নি আর অপরাধীরা যেন চিহ্নিত আলাদা হয়ে যায় তুমি বলো আমি আদিষ্ট হয়েছি এবং ইমান আনন্দকারীদের মধ্যে আমি প্রথম এখন আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই সে অনুযায়ী তার সমর্থনে যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়েছিল সেটা কবে হয়েছিল যে কেউ গুগল করে দেখতে পারে যে তেরোশো এগারো হিজড়ি ইংরেজি আঠারোশো চুরানব্বই সালে রমজান মাসের হাদিসে উল্লিখিত ভবিষ্যৎবাণী অনুসারে নির্ধারিত দিন তারিখে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয় এবং এই গ্রহণ কাদিয়ান থেকে দেখা যায় এভাবে মহান আল্লাহ তারা এক অসাধারণ নিদর্শন প্রকাশ করেন এবং এই কথাগুলো ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব আপনার উত্তর আমার মনে হয় আমরা আমাদের শ্রোতা মণ্ডলী বুঝতে পেরেছে এবং আসলে বিষয়টি এত এত গভীর এত বলা যাবে রাইট আমি সেটাই বলছিলাম যে এত ভাস্ট যে এত সংক্ষেপে তো এটার উত্তর পরিষ্কার হবে না তবে উনি যতটুকু বললেন সেগুলো হচ্ছে চুম্বক অংশটুকু বললেন সুধী মণ্ডলী আমাদের হাতে সময় খুব ফুরিয়ে এসছে আমি ছোট্ট একটি প্রশ্ন জনাব তৌহিদুল ইসলাম তপু সাহেবের সাথে করতে চাই আমাদের এক বন্ধু ঢাকার থেকে প্রশ্ন করেছেন যে আপনারা আহমদিরা কি আপনারা আহমদিরা কি আমাদের মতো পাঁচ অক্ত নামাজ পড়েন আপনারা আহমদিরা কি কোরআন শরীফের পুরো কোরআন শরীফ যেটা আমরা পড়ি সেটাই কি আপনারা পড়েন ধন্যবাদ আমরা আমি বন্ধুর নাম বলতে ভুলে গেছি বন্ধুর নাম হচ্ছে হাসান ধন্যবাদ মোহাম্মদ আহমদ সাহেব এবং যে প্রশ্ন পড়েছেন তাকেও ধন্যবাদ অবশ্যই আমাদেরা অন্য মুসলমানের মতোই ধর্মীয় যে আকিদা সব কিছু একইভাবে পালন করে এবং আমাদের জামাতের বয়াতের অন্যতম শর্ত হলো যে সাধ্য পাঁচক্ত নামাজ তো পড়বে এবং সাধ্যান্য সাধ্যানুযায়ী তাহাজুদ নামাজও পড়বে অর্থাৎ আমরা পাঁচাত্তর নামাজ তো অবশ্যই থাকবে তারপর অতিরিক্ত নফল তাহাজত এগুলোকে পড়ার জন্য তাকে দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্নটা যে আপনারা কি আমাদের কোরআন শরীফই পড়েন হ্যাঁ আমাদেরা আহমদ জামাতের যে প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ আল ইসলাম তিনি ধর্মে কোনো পরিবর্তন আনেননি তিনি কোরআন শরীফের যোগ্য করেননি বিয়োগ করেননি অর্থাৎ কোরআন শরীফের যে বিসমিল্লা থেকে এবং শুরুতে যে বিসমিল্লা এবং শেষে যে সুরান নাসের যে নাচ এই শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র মানে পরিবর্তন আসা আনা আনা হয়নি বা পরিবর্তনের কথা চিন্তাও করে না বরঞ্চ যারা এই ধরনের আপত্তি দেয় সেই ধরনের তাদের যে আলেমরা তারা কেউ কেউ বলে থাকেন যে কোরআন শরীফের কিছু কিছু আয়াত বাতিল হয়েছে বা নাসেক মনসুক যাকে বলা হয় এবং এই নিয়ে তারা বিভিন্ন সময় অনেক রকমের তারা মানে ফেসাদও করে আমাদেরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কোরআন শরীফের কোরআন শরীফ যেভাবে রাসুল্লাহ সাল্লামের উপর নাজল হয়েছিল তার মধ্যে বিন্দুমাত্র প্রক্ষেপ করা যাবে না এবং বিন্দুমাত্র পরিবর্তন হবে না ধন্যবাদ তপু সাহেব আমরা জনাব তহিদুল ইসলাম তপু সাহেব ধন্যবাদ আমরা আমাদের বন্ধুর প্রশ্নের মনে উত্তর দিতে পেরেছি আমি ছোট্ট একটি কথা যোগ করতে চাই যে আহমদিরা কোরআন পরে এই প্রশ্নটা আমি একটু পরে কি না এইটার উত্তরে শুধু ছোট্ট একটা কথা বলতে চাই আহমদিয়াতের ভিত্তি আহমদিয়াতের ভিত্তি হচ্ছে কোরআন পবিত্র কোরআন শরীফ এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম তার পায়রবি করে তার দাসত্ব করেই উম্মতি নবী হয়ে দাবি করেছেন হজরত ইমাম মেহেদ দর্শক শ্রোতমণ্ডলী আমরা খুব আনন্দিত যে আজকে আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে আমি একটি শেষ প্রশ্ন নিব যদি এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে আমাদের উত্তর দেন আমি প্রশ্নটি রাখতে চাচ্ছি আমাদের প্যানেলের জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে যে প্রশ্নটা আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে একজন ভদ্রলোক লিখেছেন যে যেমন কর্ম তেমন ফল এটা শুনেছি এটার সাথে ইসলামের বা আহমদিয়াতের সম্পর্ক বা আহমদিয়াতের আলোকে এটাকে কীভাবে দেখেন আমি জানি না এই কঠিন প্রশ্ন উত্তর সাইফুল ইসলাম সাহেব কীভাবে সংক্ষেপে দিবেন তবু আপনাকে আমি দেড় মিনিট দিচ্ছি জনাব সাইফুল ইসলাম সাহেব আপনি যদি আমাদের দর্শকের জন্য উত্তরটা দেন আমাদের শ্রোতাদের জন্য থ্যাংক ইউ হ্যাঁ এই ধারণার মধ্যে সত্য নিহিত আছে পবিত্র কোরআন থেকেই ইসলামে এই ধরনের ভুরি ভুরি উদাহরণ পাওয়া যায় আল্লাহ তালা এই দুনিয়াতে কিছু কিছু কর্মের শাস্তি দিয়ে থাকেন আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কেউ যদি আমাদেরকে আল্লাহর নামে কসম খেয়ে বলে যে আল্লাহ আমাকে ওহি করেছেন এবং এটি যদি মিথ্যা প্রমাণিত হয় আল্লাহ তাকে এই পৃথিবীতে শাস্তি প্রদান করেন ইসরাইল ইসরায়েল আটচল্লিশ নম্বর আয়াত এবং সুরাল হাক্কা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত প্রতিষ্ঠিত মসি ইমাম মাহিদ আলাহিসাল্লাম বলেছেন যে আমরা যে সুরাত ফাতেহাতে পড়ে যে মাগজব এবং জোয়ালিন এই যে দুইটি গ্রব মাগজব হচ্ছে যারা অলরেডি ধ্বংস হয়ে গেছে আর জোয়ালিন হচ্ছে যারা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাবে তো এটাও তাদের এই দুনিয়াতে পাপের ফল হজরত ইমাম মাহাদি আসসালাম আরও আবার বলেছেন অন্যকে কখনো খারাপ নামে ডেকো না কেউ যদি কাউকে খারাপ নামে ডাকে তো আল্লাহ তালা বলেছেন যে এই দুনিয়াতেই তাকে ওই শাস্তি দেওয়া হবে হজরত খলিফুল মসি রাজিয়াল তালা হজরত খলিফুল মসি এ আউয়াল রাজিয়াল তালা আনহু বলেছেন যে আল্লাহ তালা আল্লাহকে যারা অস্বীকার করে বা মূর্তি পূজা করে এই সমস্ত বিষয়গুলো পরকালে শাস্তি পেয়ে থাকে কিন্তু কেউ যদি অধ্যত্ব দেখায় অন্যের ক্ষতি করে অন্যকে ভোগায় অন্যর ভিতরে কষ্ট করে অপবাদ দেয় তার শাস্তি এই জগতে ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব আমরা একটা লাইন বলি হয়তো মুসিম বলেছেন যে যারা এই ধরনের বুজুর ছিলেন বা সেন্ট ছিলেন তারা তাদের বংশ এই পৃথিবীতে তারা শান্তিতে থাকে কখনোই তারা অনাহারে ভোগে না এবং কষ্টে ভোগে না ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব অত্যন্ত দ্রুত গতিতে আপনি আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যে শ্রোতামণ্ডলী আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই যাওয়ার আগে যথারীতি কিছু কথা তো বলতেই হয় আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে নিঃসন্দেহে আপনারা সবাই শুনলে খুব খুশি হবেন যে আমাদের শ্রোতার সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং আমরা অনেক অনেক প্রশ্ন পাচ্ছি আমরা বরং সেই সেই তুলনায় নিজেদেরকে অযোগ্য মনে করছি যে আমরা আপনাদের প্রশ্ন ঠিকমতো দিতে পারছি না একটি কথা বল না বললেই নয় আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে আমাদের অনুষ্ঠানে আমাদের ভুল ত্রুটিগুলো শ্রোতামণ্ডলী প্লিজ প্লিজ প্লিজ আপনারা আপনাদের নিজস্ব নিজস্ব গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট্ট আরেকটি কথা বলে শেষ করে দিব আমরা এই অনুষ্ঠান প্রচার করি ইসলাম ও আহমদিয়াতের জন্যে যেভাবে ইসলাম প্রচারের জন্য আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়েছিলেন হজরত আমাদের সবচেয়ে প্রিয় সর্বজন প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম তিনি যেভাবে প্রচার করেছিলেন ইসলামের দাওয়াত তার উম্মত বলেই এবং তার উম্মতে হয়েই হজরত ইমাম ইসলাম এই যুগের ইমাম মেহেদির দাওয়াত করেছেন বলে আমরা মনে করি এটা আমাদের আত্মিক আধ্যাত্মিক দায়িত্ব এটা প্রচার করা সেজন্যই আমরা এই ছোট্ট প্রয়াস নিচ্ছি আপনাদের কাছে এই রেডিও অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আহমদিয়াত এবং তথা খাটি ইসলামের বাণী সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এবার এটা আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের হৃদয়ের কোষ্টি পাথরে যাচাই করে আল্লাহর কাছে দোয়া করে শুধু একটু জানার চেষ্টা করুন এরা যে বলছে এটা কতটুকু সত্য আপনি আপনার নিজের উত্তর আল্লাহর কাছ থেকেই পাবেন এটাই আশা করি আপনার সকলে সব জায়গায় পৃথিবীর যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন সকলে ভালো থাকুন এবং আমাদের অনুষ্ঠান আগামী শনিবার ঠিক দশটা রাত শনিবার রাত দশটায় ক্যানাডার সময় আপনারা শুনতে পাবেন আপনারা radio Ahmadiyya voice of Islam Bangla শুনছেন টরন্টো থেকে জিটিএতে একশো পয়েন্ট সেভেন এফ এম তরঙ্গে এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে W W W dot voice of Islam Bangla dot কমে এই ঠিকানাতে আমাদেরকে ফোন করার নাম্বার হচ্ছে four one six four one zero six five two two toll number toll free number one eight five five four one one zero six five two two শ্রোতামণ্ডলী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 জামানা